السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم সুপ্রিয় শ্রোতা ও দর্শক মন্ডলী আজকে আমরা আলোচনা করব বিশ্বনবী শুভ আগমন উপলক্ষে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ তিনি বারোই রবিউল আউ্য়াল মোতাবেক পাঁচশত সত্তর খ্রিস্টাব্দের এপ্রিল মাসের সোমবার সুভে সাদিকের সময় দুনিয়াতে আগমন করেন প্রিয়নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সময় অনেকগুলি তার সম্পর্কে অলৌকিক ঘটনা ঘটেছিল তার মধ্যে দু একটি আমরা আলোচনা করছি ফতহুল বাড়ি গ্রন্থের ছয় নম্বর খণ্ডের ছয়শ চব্বিশ নম্বর পৃষ্ঠায় হজরত ওসমান ইবনে আবুল আস রাজি আল্লাহ আনহু তার মাতা ফাতিমা বিনতে আবদুল্লাহ তিনি বলেন আমি যে রাত্রে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন ওই রাত্রে আমি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মাতা আমিনার ঘরে ছিলাম আমি দেখলাম ঘরটা আলোকিত হয়ে গেল এবং নক্ষত্রগুলি মনে হয় ঝুঁকে আসছে মনে হচ্ছিল যে আমার গায়ে এসে পড়বে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আবির্ভাব সম্পর্কে ফাতহল বাড়ি গ্রন্থের ছয় নম্বর খণ্ডের চারশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় আরো একটি ঘটনা বর্ণনা করা হয়েছে হজরত ইবরাজ ইবনে রাবিয়া উনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে রাত্রে জন্মগ্রহণ করেছেন ওই রাত্রে তার মা আমিনা তিনি একটি আলো দেখতে পেলেন যে আলো যে একটা নূর দেখতে পেলেন যেই নূরে সিরিয়ার প্রসাদগুলি আলোকিত হচ্ছিল আরো একটি ঘটনা উল্লেখ করেন একই কিতাবে হজরত হাসান রাজি আল্লাহ আনহু হজরত ইয়াকুব ইবনে হাসান রাজি আল্লাহ আনহু উনি বলেন আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা থেকে হাদিস বর্ণনা করেন যে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যে সময় জন্মগ্রহণ করেন ওই সময় রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের অবস্থান যেদিন জন্মগ্রহণের সময় মক্কা মুকারামায় একজন ইহুদি জনৈক ইহুদি সেখানে বসবাস করত ব্যবসার উদ্দেশ্যে ছিল যেদিন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম জন্মগ্রহণ করলেন তার পরের দিন তিনি কুরাইশদের একটি মজলিসে কুরাইশদের একটি মাহফিলে উনি এসে বললেন আপনাদের বংশে কি আজকে কোনো নবজাতক শিশুর জন্ম হয়েছে ওনারা বললেন না তা তো জানি না বলেন একটু খবর নিয়ে দেখুন যখন খবর নিল খবর নিয়ে দেখতে পেলেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আবদুল্লাহ গৃহে আমিনার কুলে প্রিয় নবী হজরত মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জন্ম তিনি এই কথা শুনে আশ্চর্যজনিত বোধ হলেন এবং বললেন সেই নবী শেষ নবী উনি তো চলেই এলেন এই হল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের আগমন